দূর গগনে রই নীলাঙ্গিনাই মেঘের ভাসে সূর্যেরা ভাই দূর গগনে রই নীলাঙ্গিনাই মেঘের ভাসে সূর্যেরা ভাই দূর গগনে রই নাই মেঘের ভাসে সূর্যেরা ভাই তোমার নামে করেছে জিকির তোমার নামে করেছে জিকির তোমার নামে করেছে জিকির ভেসে ভেসে হাওয়াই হাওয়াই দূর গগনে রই নীলাঙ্গিনাই মেঘেরা ভাসে সূর্যেরা ভাই দূর গগনে রই নীলাঙ্গিনাই মেঘেরা ভাসে সূর্যেরা ভাই গধুলি লগনের তারাগুলো মিটি মিটি করে দেয় আলো গধুলি লগনের তারাগুলো মিটি মিটি করে দেয় আলো গধুলি লগনের তারাগুলো মিটি মিটি করে দেয় আলো নয়ন কারা এই নয়ন কড়াই ধরণী নয়ন কড়াই ধরণী বিমোহিত করে মনটায় আমার দূর গগনের ওই নাই মেঘেরা ভাসে সূর্যেরা ভাই দূর গগনের নিলাঙ্গি নাই মেঘেরা ভাসে সূর্যেরা ভাই তোমার নামে করেছে জিকির তোমার নামে করেছে জিকির তোমার নামে করেছে জিকির ভেসে ভেসে হাওয়াই হাওয়াই দূর গগনে রই নাই মেঘেরা ভাসে সূর্যেরা ভা প্রভাতের স্নিগ্ধ ঠান্ডা বাতাস সুপ্ত পাখিরা জেগে করে উচ্ছ্বাস প্রভাতের স্নিগ্ধ ঠান্ডা বাতাস সুপ্ত পাখিরা জেগে করে উচ্ছ্বাস প্রভাতের স্নিগ্ধ ঠান্ডা বাতাস সুপ্ত পাখিরা জেগে করে উচ্ছ্বাস মায়াবিনী বন বনানি মায়াবিনী বন বনানি মায়াবিনী বন বনানি হেলে দুলে ডাকছে তোমায় দূর গগনের ওই নীলাঙ্গিনায় মেঘেরা আভাসে সূর্যেরা ভাই দূর গগনের ওই নীলাঙ্গিনায় মেঘেরা বাসে সূর্যেরা ভাই তোমার নামে করেছে জিকির তোমার নামে করেছে জিকির তোমার নামে করেছে জিকির ভেসে ভেসে হাওয়াই হাওয়াই দূর গগনে রই নীলাঙ্গিনা মেঘেরা বাসে সূর্যেরা ভাই দূর গগনে রই নীলাঙ্গিনায় মেঘের আভাসে সূর্যের আভার দূর গগনে রই নীলাঙ্গিনায় মেঘের আভাসে সূর্যের আভার দূর গগনে রই নীলাঙ্গিনায় মেঘের আভাসে সূর্যের আভার দূর যায় দূর যায় আমরা শিল্পী দূর যায় দূর যায় দূর যায় আমরা শিল্পী দূর যায় যায়